আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওসাহবিহি ওয়ামাওয়ালা তাফসিরুল কোরআন ডট কমের সম্মানিত দর্শক শ্রোতা মহিবিন ভাই ও বোনেরা আমরা আজকে আপনাদের জন্য যে মাসআলাটি আলোচনা করব ইনশাআল্লাহ মাসআলাটি হলো যে জিকির আসকারগুলো গণনা করা যাবে কিনা গণে গণে জিকিরাজকার করা যাবে কিনা এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি অনেক সময় আমরা অনেক ভাই বোনকে দেখি যে হাতের মধ্যে একটা তসবিদানা রাখেন এবং রেখে বিভিন্ন জিকিরাজকার গণনা করতে থাকেন গণে গণে তারা পড়তে থাকেন এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় দেখব ইনশাআল্লাহ এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং হানাফি মাঝহাবের ওলামাই কেরামদের মত হল জিকির এবং তাজবি তাহলিল গণনা করা এটি মাকরু তারা এটি গণনা করাকে মাকরু বলেছেন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই তার একটি বিখ্যাত কিতাব শারহ মুশকিল আসার এই কিতাবে তিনি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলের সনদে আবু আনিফা রহমতুল্লাহ আলাই থেকে বিষয়টি বর্ণনা করেছেন যে জিকির আসকার তাজবি তাহালিল এগুলো যেগুলো নবী সাল্লাহ ইসলাম সরাসরি নির্দিষ্ট সংখ্যা বলে দিয়েছেন সেগুলো শুধু গণনা করতে হবে যেমন পরসলাতের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এগুলো একেবারে নবী সাল্লাম যতবার বলছেন ততবার গণে গণে পড়তে হবে বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে না পড়লে নবী সাল্লামের সুন্না আদায় হবে না কিন্তু যেগুলো নবিসাম কোনো সংখ্যা নির্ধারণ করেন নাই সকাল বিকাল পড়তে বলছেন যেমন সুহান আল্লাহ সুহান সুবহান আল্লাহ আজিম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার এরকম অনেকগুলো জিকির রয়েছে যে জিকিরগুলো নবী সাল্লাহ উৎসাহিত করেছেন এই জিকিরগুলো করার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা নবী সাল্লাহ বলে দেন নাই যেগুলোর সংখ্যা বলে দেন নাই এগুলো গণনা করা হানাফি মাজহাবের আলা অনুযায়ী এটি মাকরু এবং ইমাম আফগানি রহমতুল্লাহ অনেকগুলো দলিল পেশ করেছেন তিনি একটি গুরুত্বপূর্ণ দলিল পেশ করেছেন আবদুল হিবনে মাসুদ রাজি আল্লাহ তিনি যদি কাউকে দেখতেন যে জিকির আসকার গণনা করতেছে তখন তিনি বলতেন যে ফাউদ্দু হাতিকুম যে তোমরা এইসব জিকির আসকার গণনা না করে নিজেদের গুণাগুলো গণনা করো কারণ তোমাদের গুণাগুলো যদি গণে গণে করো তাহলে এটি অনেক উপকার হবে তোমাদের আর গুণা করা হবে না গুনার হিসাব থাকবে গুনার ব্যাপারে তওবা থাকবে আর যেগুলো আল্লাপাক তোমাদেরকে গণনার দায়িত্ব দেয় নাই তোমরা কেন সেগুলো গণনা করছো এটাকে আব্দুল ইবনে মাসুদ রাদিলতানু খুবই অপছন্দ করতেন একজন প্রখ্যাত তাবেই ছিলেন ওকবা ইবনে সোভান রাহিমাউল্লাহ তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে ওমর একদিন প্রশ্ন করলাম যে জিকির আজগারগুলো তাজবি তাহলালগুলো যেগুলো নবী সাল্লাম নির্দিষ্ট করেন নাই এরকম জিকির আজগারগুলো আমরা গণনা করে করে করব কিনা তা আবদুল্লাহ ইবনে ওমর রাদিল্লাহ বলেন সোহান আল্লাহ আতুহা সেবন আল্লাহ তিনি বলেন আশ্চর্যের কথা সোহান আল্লাহ তোমরা কি আল্লাহকে গণনা করে দিতেছ যে তোমরা কি আল্লাহকে গণনার শিখাচ্ছ যে যেটা আল্লাহ সুবাহতালা গণনা করার জন্য ফেরস্তা রেখেছেন এগুলো হিসাব রাখার জন্য লেখার জন্য আল্লাপাক স্বয়ং শুনতেছেন তো সেগুলো তোমাদের গণনা করার প্রয়োজন কি এই জন্যই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছেন যে এটা নবী সাল্লামও কখনো নির্দিষ্ট গণনাগুলোর বাহিরে নির্দিষ্ট যেগুলো জিকিরগুলো নির্দিষ্ট করা তেত্রিশ বার একশো বার সেগুলোর বাহিরে অন্যান্য জিকির নবী সাল্লাম গণতেন না সাহাবাই কালাম এগুলো গণনা করতেন না জিকির আজকার তাজবি তাহলিলকে সুতরাং এটা সালফে সালেহিনদের মানহাজেরও খেলাফ জন্য আমরা যেগুলো নির্দিষ্ট সংখ্যায় নবী সাল্লাম জিকির করতে বলছেন সেগুলো নির্দিষ্ট সংখ্যায় করব আর বাকিগুলো অগণিত অসংখ্য আমরা আদায় করতে থাকবো আল্লাপাক আমাদেরকে সাওয়াবা দিবেন অসংখ্য অগণিত সেগুলোর গণনার কাজ আমাদের করার দরকার নেই তবে কেউ যদি কিছু জিকিরাজকার ওজিফা হিসাবে নির্ধারণ করে রাখেন যে আমি এই গুরুত্বপূর্ণ জিকিরগুলো ডেলি কমপক্ষে একশো বার করব বা ডেলি দুইশো বার করব এইরকম হলে সালফাস আলহিনদের পক্ষীদের কেউ কেউ বলছেন এটা জায়জ হবে তবে আমভাবে সব জিকির গনে গনে করা এবং হাতের মধ্যে একটি তাজবিদানা বা কিছু রাখা এর মাধ্যমে অনেক সময় রিয়ারও সম্ভাবনা হয়ে যায় এজন্য এটা না করে আমরা সবসময় গণনাবিহীন জিকির আজকার করার চেষ্টা করব আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার তাজবি তাহলিল করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু